আলহামদুলিল্লাহ সালাতাম আল্লাহ রসুলিল্লাহ আল্লাহ আলী ওসাহবি আজমাইন আম্মাবাদ ইমরান ইবনে হুসাইন রাজি আল্লাহ তালা আনহমা ইমাম বুখারি রহমতুল্লাহ আনহমা লিখেছেন তার মানে ইমরান বিন হুসাইন ছেলে আর তার বাবা দুজনেই হোসেনের ছেলে ইমরান দুজনেই সাহাবি রবি আল্লাহ আনহমা দুজনে সাহাবি ইবিনে সাহাবি সাহাবির ছেলে সাহাবী হলে রবি আল্লাহ তাল আনহমা তাদের দুইজনের ওপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যাক আল্লাহ রাজি হয়ে যাক এই দোয়া দেওয়া হচ্ছে সুন্নত এরকমই আনিবিন ওমারা ওমারের ছেলে অর্থাৎ আবদুল্লাহ বিন ওমার দুইজনই সাহাবি সুতরাং আল্লাহ আনহুমা আন আয়েশা তাবিন তাবি বাকার যদি থাকে আবু বাকার মে আয়েশা তখন রাজি আল্লাহ আনহুমা দেখুন আনি নবী সাল্লাহ সাল্লাম কাল নবী করিম সাল্লাম থেকে বর্ণনা করেছেন যে তিনি বলেছেন ইয়াখরুজ কৌমম মিনান নারে একটি জাতি বা একটি সম্প্রদায় বা একটি দল জাহান্নাম থেকে বের হবে জাহান্নাম থেকে বের হবে বা বের করা হবে তাদেরকে যদি ওখরাজও পড়েন মানে বের করা হবে আর বের হলেও বের করা হবে এমনি নিজে থেকে বের হতে পারবে না এ কোনো দুনিয়ার কায়দখানা নয় জেল নয় যে পালিয়ে যাবে জেল থেকে পালিয়ে যাবে এরকম নয় তো জাহান্নাম থেকে একটি জাতিকে বের করা হবে বেশাফাতে মোহাম্মদিন সাল্লাহ সাল্লাম প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের সাফাতের মাধ্যমে সুপারিশ দ্বারা আল্লাহর কাছে সেজদায় পড়ে এর আগে যে বিস্তারিত হাদিস গত সপ্তাহে উল্লেখ করা হয়েছে সাফাত হবে নবী সাল্লামের ফায়াদ হলুন আল জান্না অতপর তারা জান্নাতে প্রবেশ করবে তারা জান্নাতে প্রবেশ করবে সেই কম আহলে ইমান মমিন প্রথম কথা কাফের নয় দ্বিতীয় নম্বর কথা যে তারা মানে শুধু নামে মুসলিম না আজকালকার মুসলিমদের মতো আর কাজে কর্মে আকিদ আমলে মুশরেক সুফিবাদে ডুবে গিয়ে তারা শির করে মারা গেছে এরকম নয় তারা মুসলিম এবং আহলে তৌহিদ মোয়াহিদ মুশরেক নয় কিন্তু কাবিরা গুনা আছে কাবিরা গুনার কারণে জাহান্নামে গেছে যে এরকমই কাবিরা গুনা তা কাবিরা গুনা আছে তার সাথে আরেকটি কথা মনে রাখবেন যে নামাজি কারণ কোরআনের গত সপ্তাহে সেই আয়াত পড়ে শুনিয়েছি সুরাতুল মুদাসেরের যে বেনামাজির ক্ষেত্রে ফামাতান ফাহম সাফাতুস শাফিন সুপারিশকারীর সুপারিশ কাজে আসবে না আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ সুপারিশকারী সর্বপ্রথম ব্যক্তি সুপারিশকারী সুতরাং সুপারিশ বেনামাজিদের ক্ষেত্রে হবে না তাহলে আমাদেরকে প্রথম কথা মুসলিম হইতে হবে কাফের এ আশা রাখলে হবে না দ্বিতীয় নম্বর কথা মহে তৌহিদবাদী মুসলিম হইতে হবে কবর মাজার পূজারি পীর পূজারি হইলে হবে না তিন নম্বর কথা আমাদেরকে নামাজি হইতে হবে বেনামাজি হইলে হবে না তারপরে যথাসাধ্য গোনা থেকে বাঁচতে হবে তাহলে আল্লাহ রহমতে ইনশাআল্লাহ জান্নাতে যাবেন আর যদি গোনা খাতা থেকে যায় তবা আর ত্রুটি থাকে আর যদি জাহান্নামে আল্লাহ না করে যেতে হয় কোনো মুসলিমকে ফাসেক মুসলিমকে তাহলে নবী সাল্লামের সাফাত হবে তারা জান্নাতে প্রবেশ করবে যতদিন জ্বলে হোক না কেন হয়তো জাহান নামে নিক্ষেপ হয়েছে মাত্রই অথবা বেশ কিছুদিন হয়ে গেছে শত শত বছর হয়ে গেছে হাজার হাজার বছর হয়ে গেছে বিভিন্ন রকমের হবে যেমন যার গোনা আছে ওই রকম অবস্থা হবে সবাই একই রকম নয় কারণ এর আগের হাদিসে কি পড়া হয়েছে যে আল্লাহ ফাকরাবুল আলমিন হ্যাঁ নির্ধারণ পরিমাণ নির্ধারণ করে দিবেন বা কি ধরনের লোককে নিয়ে যাবেন নবী সাল্লাম জাহান্নাম থেকে উঠিয়ে তাও নির্ধারণ করবে যে এই এই গুণাগারগুলিকে এই ধরনের গুণাগারগুলিকে নিয়ে যাও এই পরিমাণ যারা গোনা করেছে তাদেরকে নিয়ে যাও তো এরা যখন জান্নাতে যাবে জাহান্নাম থেকে তাদের নাম জান্নাতিরা একটি নাম দেবে ওই নাম ধরে তাদেরকে ডাকবে ইউসাম মাউনা আল জাহান্নামিন তাদেরকে জাহান্নামি বলে ডাকা হবে এই আবদুল্লাহ জাহান্নামি আব্দুর রহমান জাহান্নামি বুঝতে পারছেন হ্যাঁ মানিজ্যতের বাবা না তাতে খুশি বোধ হবে তাতে আলহামদুলিল্লাহ যাতে জাহান্নামে ছিলাম কিন্তু চলে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ আঘাতমূলক নয় তাদেরকে জাহান্নাম স্মরণ করানোর জন্য যে কত বিপদে ছিলাম আর কত কষ্টে ছিলাম তো জাহান্নামে তাদের নামকরণ হবে দ্বিতীয় হাদিস হচ্ছে আনাস আল্লাহ তাআলা আনহর বর্ণিত আন আনাসিন আন্না উম্মাহ হারিসাত আতাত রাসুল আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাদ হালাকা হারিসাত এই হাদিসটি দুই তিন সপ্তাহ আগে এর তরজমা হয়ে গেছে যে হারেসার মা হারেসা নাবালক ছেলে ছিল বদরের যুদ্ধে একটি তীর লেগেছিল সেই তীরটি কোনো মুসলিমের পক্ষ থেকে সমাবত ছিল অজ্ঞাত অজ্ঞাত তীর বলা হয়েছে এখানে সাহমুন গারবুন অজ্ঞাত তীর এসে লেগেছিল তীর হয়তো যাচ্ছিল কাফেরদের দিকে আর বাচ্চাটা দৌড় দিয়ে চলে এসছে বাচ্চাটি এসেছিল ওই পানির কূপের কাছে সাহাবি মনে করেছেন যে হয়তো এ তো কাফেররা হয়তো পানি দখল করে নেবে নাকি এইরকম অবস্থায় তীর ছেড়েছে তীরটি লেগে গেছে ফাঁকা আল্লাহ ইয়া রাসুল আল্লাহ তিনি ওই হারেসার মা এসে বলেন হে আল্লাহ রসুল কাদ আলেম তা মৌকা হারেসা মিন কালবি আমার অন্তরে হারেসার যে কি মর্যাদা ছিল কি ভালোবাসা ছিল তা আপনি ভালো করে জানেন খুব আদরের ছেলে ছিল সবারই আদরের ছেলে হয় কিন্তু কেউ খুব বেশি আদর করে আবার কারো একটি ছেলে হয়তো আরো বেশি আদর একটি ছেলে মাত্র তো আদরের শেষ নাই আবার অনেকে মনের দিক থেকে দুর্বল হয় শুধু তার এক ডানা আছে আর এক ডানা নেই এরকম লোক আছে না ছেলে মেয়েদেরকে মানুষ করতে হইলে দুটো ডানাই লাগবে যেমন পাখিকে উড়তে হইলে দুটো ডানা লাগবে আজকাল প্লেন চলছে তো দুটোই তার ডানা লাগছে একটা থাকলে সাথে সাথে উল্টে পড়ে যাবে তো একটা ডানা ভেঙে দেন পাখির সেক্ষেত্রে সাথে সাথে আষাঢ় খেয়ে পড়ে যাবে এক ডানা দিয়ে কখনো উঠতে পারবে না ঠিক তেমনই আপনার যদি একটা ডানা থাকে তো আপনি ছেলে মেয়েদেরকে তরবিয়তের ক্ষেত্রে মানুষ করতে পারবেন না অমানুষ হয়ে যাবে ছেলে ওই রকমই আপনার দিনের ক্ষেত্রে যদি একটি ডানা থাকে নেগেটিভ আর পজিটিভ আছে একটা ডানা থাকে তা উল্টে পড়ে জাহান্নামে চলে যাবেন সব ক্ষেত্রে কিন্তু ছেলে মেয়েদের তরবিয়াতের ক্ষেত্রে যেমন আদর স্নেহ ভালোবাসা লাগবে মহব্বত লাগবে তেমন শাসন লাগবে শাসনের ব্যাত লাগবে ব্যাতের একটা ধমক থাকতে হবে ভয় থাকতে হবে তার অন্তরে তার অন্তরে ভয়ও থাকতে হবে আর আমার আব্বা আমার আম্মা ভালোবাসেন আদর এই আশাও থাকতে হবে ওই ছেলের অন্তরে যেন আশাও থাকে যে আব্বা আম্মা ভালোবাসেন আর যেন ভয় ভীতিও থাকে এ হচ্ছে দুটি হচ্ছে ছেলে মেয়েদের তরবিয়তের ডানা যদি একটি হারিয়ে ফেলেন আপনি অতি আদর করা শুরু করেছেন মাথায় তুলে নিয়েছেন আজকালকার জমানে অনেক ছেলে আছে বাবাকে দিল এক লাখ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ করে হাসছে মাশাআল্লাহ একটা লাভ খেলো ছেলের কাছে আছে এরকম পোকা বাপ অনেকে আছে মাকে দিল এসে কিলিয়ে দিল হ্যাঁ হ্যাঁ করে হাসছে বোকা মা এদের দ্বারা ছেলে মেয়ে মানুষ হবে না একটা ডানা আছে আর একটা ডানা নেই আবার এর বিপরীত কিছু বাপ মা আছে সবসময় কিরকির কিরকির বিড় বিড় বিড় বিড় সবসময় করে ভালোবাসার প্রকাশ নেই আদর তাদের অন্তরে মহব্বত আছে না হলে কেন খাওয়াবে কিন্তু কোনো সময় মহব্বত প্রকাশ করে না জীবন ছেলের গায়ে কোনো সময় হাত ফেরাবে না ছেলেকে কোনোদিন আদর করবে না ছেলেকে ভালো আদব কায়দা শিখাবে না এটা ভুল করলে প্রাস করে দিল মার আরটা বলে দিল মার হ্যাঁ সবসময় শুধু শাসন আর শাসন আর একটা না আছে তার একটা না আবার নেই আদর নেই এদের ছেলে মানুষ হবে না এদের ছেলে দ্রোহী হয়ে যাবে আব্বাদ্রোহী আহমদ্রোহী তাদের বিরোধিতা করো মার খেয়ে খেয়ে এমন হবে যে মার তো অমনও খেতে হচ্ছে অমনও খেতে হচ্ছে দূর যা করবি কর মার তো খাবো করে অন্যায় করে তারপরে দেখা যাবে চুরি করে নি বুঝছেন এইভাবে ছেলেরা খারাপ হয়ে যায় তো ছেলে মেয়েদের তরবিও একটা সাবজেক্ট যেটা জরুরি এবং এ সম্পর্কে যারা ছেলের বাবা হয়ে গেছেন অথবা হতে যাচ্ছেন বা ছেলে মেয়ে আছে অলরেডি তাদের এটা খেয়াল রাখতে হবে সবসময় ওই রকম আপনার পজিটিভ নেগেটিভ হইতে হবে মানে আপনি যেমন আল্লাহর আদেশগুলি পালন করবেন তখন নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকবেন একটা ডানা যদি থাকে পাপ করেন না না মদের নেশা না ওই জুয়া খেলা না ওই শিকতে ধর্ণা দেওয়া না ওই কোনো অন্য পাপ কিছু পাপ নেই এমনকি সিগারেটও খান না কোনো হারাম কাজ করেন না কিন্তু নামাজ পড়েন না এক ডানা আছে আর এক ডানা নেই ডানা ভাঙা কোনোদিন জান্নাত পাওয়া যাবে না এরকম করে আর আরেক শ্রেণীর লোক আছে নামাজও পড়ে মধু খায় নামাজ পড়ে লোভ সামলাতে পারে না তখন থাইল্যান্ডে লটারি খেলে হ্যাঁ এদের আরেক ডানা নেই তাও হবে না পজিটিভ নেগেটিভ হইতে হবে দাওয়াতের ক্ষেত্রে ইসলামের দাওয়াত দিতে গিয়ে আপনার দুটো ডানা লাগবে মানুষকে ইতিবাচক কথাবার্তা বলতে হবে আর নেতিবাচক কথাবার্তা বলতে হবে হালাল হারাম থেকে নাজায়জ কাল থেকে অন্যায় কাজ থেকে সাবধানও করতে হবে ভয় দেখাইতে হবে আর ভালো কাজের জন্য উৎসাহিত করতে হবে যদি দুটো থাকে দুটো থাকে তো ভালো কথা আর দুটো একটা থাকে কাজ হবে না যেমন তবলিগি ভাইদের অবস্থা তাদের পজিটিভ দানা আছে হ্যাঁ এই করলে এত নেকি পাবে এই করলে এত নেকি পাবে এই করলে এত ফজিলত এই করলে এত ফজিলত এক লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ নেকির অভাব নেই কিন্তু হারাম কাজ সম্পর্কে সতর্ক করা না ওটা নেই এই জন্য কিতাবের কোর্সের নাম হচ্ছে ফাজাইল আমল আমল করলে কি ফজিলত পাবেন নেকি পাবেন কিন্তু আমলের শাস্তি আজাবে আমল আমল আমলের শাস্তি এই বলে কোনো বিষয় আছে না এই বিষয় নেই আর যদি দু একটা কথা থাকে তো জাল জাল বরাদ আছে স্পেশাল সাবজেক্ট হিসাবে তাদের কাছে নেগেটিভ কথা নেই নেতিবাচক নেই না আপনি এটা অন্যায় করলেন আপনার টাকা নিতে কেন কাপড় এটা তো এই করলে জাহান্নামে যেতে হবে জীবনে এই কথা পাবেন না তারা বলছেন না এটা হচ্ছে নফরত সৃষ্টি করা তাদের ভাষায় ঘৃণা ছড়ানো ঘৃণা ছড়াইতে হবে না ইতিবাচক কথা বললে উৎসাহিত হবে হবে উৎসাহিত করতে হবে আর আপনি যদি বলেন মিয়া আপনি বড়ই ভুল করছেন আপনি টাকা নিচে কাপড় মানে পরছেন আপনি হারাম কাজ করছেন এটা জাহান্নামে যাওয়ার হাদিস আছে না আপনি তাহলে ঘৃণা সরেন ওই লোকটিকে আপনি দূরে সরিয়ে দিলেন না হারাম কাজকে হারাম বলা মানে দূরে সরিয়ে দেওয়া এই তবলিগীদের ভ্রান্ত পন্থায় ভুল পন্থায় ডানা ভাঙা দাওয়াত ডানা ভাঙা ইসলামের তবলিগ বা প্রচার এ ডানা ভাঙা ইসলামের দাওয়াত নিয়ে ইসলামের খেদমত হবে না জি এই জন্য বড় উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে শর্টকাট রাস্তা পেয়ে যারাই বিরুদ্ধ হচ্ছে হারাম খেয়ে তারাই ওই রাস্তা ধরে মনে করছি আমাদের মতো আছে কি তো যা কথা আর এদিকে বাড়াচ্ছি না বললেন যে আমার যে ভালোবাসা আপনি তো জানেন ভালো করে আরে স্যার সাইন কানা ফিল জান্নালাম আবকি আলাইহি যদি জান্নাতে থাকে আর জানতে পারি যে আলহামদুলিল্লাহ জান্নাতে আছে তাহলে আর কান্না কান্না কান্নাকাটি করবো না লাম আবকি আলাইহি কান্না করবো না তার উপর ওয়াইল্লা সাওফা তারা মা না আর যদি আমি জানতে না পারি আপনি বলেন যে না নামে চলে গেছে তোমার ছেলে তাহলে আপনি দেখতে পাবেন আমি কি করি এত রোনা জারি করবো এত কাঁদবো যে মদিনার লোক সবাই জানবে যে হারে সালমা সত্যি কেঁদেছে ছেড়ে যাবে সকাল আল্লাহ হাবিলতে তোমার মাথা খারাপ হয়েছে হাবিলতে মানে তোমার মাথা খারাপ হয়েছে আর জান্নাতুন ওয়াহিদা হে তুমি কি মনে করো যে জান্নাতে একটি জান্নাত আছে ইন্নাহা জানানুন কাসীরা বহু জান্নাত রয়েছে বহু বাগান রয়েছে ওয়া ইন্নাহু লাফিল ফিরদাউসিল আলা আর তোমার ছেলে শুধু ফিরদাউসে না জান্নাতুল ফিরদাউসের উচ্চ স্তরে রয়েছে উচ্চ স্থানে রয়েছে ফিরদাউস আলাতে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফিরদাউস চাইতে বলেছেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস কারণ জান্নাতুল ফিরদাউস সবচাইতে উচ্চ চাইতে গিয়ে আল্লাহর কাছে কম করতে হবে না চাইতে গিয়ে আল্লাহর কাছে দুনিয়া আখেরাত চাইতে গিয়ে কম করতে হবে না ওয়াকাল আরেকটি হাদিস জান্নাতের ফজিলত সম্পর্কে বা জান্নাতের বর্ণনা সম্পর্কে গাদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা আল্লাহর রাস্তায় সকালবেলায় কিছু সময় দেওয়া গাদওয়া মানে সকালবেলা কিছু সময় সকালবেলার সময় আল্লাহর রাস্তায় মানে কি ফিসাবিল্লাহ কোরআনের ভাষায় ফিসাবিল্লাহ কাকে বলা হয় আসল ফিসাবিল্লাহ হচ্ছে সশস্ত্র যে হাত বদর অহদ খন্দক তবুক যাতে রক্ত ঝরিয়েছেন সাহাবাই কেরাম তা হচ্ছে ফিসাবিল্লাহ জি যেখানে নেওয়া দেওয়ার ব্যাপার সবার যেখানে রয়েছে কোরবানি যেখানে রয়েছে সেটি হচ্ছে আসল ফিসাবিল্লাহ আর দ্বিতীয় ফিসাবিল্লাহ হচ্ছে এলেম তলব করা সকালবেলা কিছুক্ষণ আপনি ফিরে আছেন এসে দিনের এলেম শিখলেন তার জন্য সময় দিলেন এক ঘন্টা দুই ঘন্টা যতটা পারলেন সময় দিলেন সে নিজে পড়ে সময় দিলেন শোনার ক্ষেত্রে ক্যাসেট শোনায় সময় দিলেন বা দার্সে হাজির হয়ে সময় দিলেন জুমার দিনে ফিরে আছেন আপনি এসে সময় দিলেন কিছু শিখলেন যখন বিকালবেলা সন্ধ্যাবেলা ফিরে আছেন আর জানলেন যে অমুক জায়গায় ইসলামিক আলোচনা হয় তখন নাইনটি ওয়ানে হয় নাইনটি ওয়ানে হাজির আপনি দাল্লাতে হয় দাল্লাতে গিয়ে হাজির ইসলামিক সেন্টার হয় এখানে এসে হাজির এমামতে হয় এমামতে হাজির আপনি এই যে সময় দিলেন আপনি গাদুয়াতন মানে সকালবেলা সময় দেওয়া আর রাওহাতন মানে সন্ধ্যাবেলা সময় দেওয়া বিকেলবেলা বিকেল থেকে শুরু করে সন্ধ্যা রাত পর্যন্ত সময় দেওয়া খাইরুম মিনাদ দুনিয়া পৃথিবী এবং অমাফিয়া পৃথিবীতে দুনিয়াতে যা রয়েছে তার চাইতে উত্তম আপনার জন্য কারণ পৃথিবীতে যা আছে তা ফানা হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কুল্লমান আলিহা ফান আপনি যদি কোটি কোটি টাকা কেন আপনি যদি দুনিয়ার সবচেয়ে বড় বাদশাহ হয়ে যান আপনার বাদশাহী ধ্বংসশীল ধ্বংস হয়ে যাবে আপনি মরে যাবেন আর না হলে আপনি বেঁচে থাকতে থাকতে আপনার বাদশাহী চলে যাবে চোখের সামনে দেখলেন বাদশাহী চলে গেল বেঁচে থাকতে থাকতে সাদ্দামের আর তারপর সাদ্দামও মরে গেল বাদশাহী চলে গেল কিন্তু বেঁচে আছে নওয়াজ শরীফ থাকলো এইরকম অবস্থায় কি অবস্থায় থাকলো বিতাড়িত অবস্থায় এরকম বহু লোকের কথাই দুনিয়াতে এরকম মেলা নজির রয়েছে কারো নাম ধরে কারো অবমাননা করার উদ্দেশ্য নয় বুঝাবার জন্য আসলে বলছি বাদশাহী চলে গেছে মিনিস্ট্রি চলে গেছে কিন্তু নিজে বেঁচে আছে আবার আমার এখানে মিনিস্ট্রি তো আছে ওখানে থাকতে থাকতে হালাক হয়ে গেল এইরকম তো দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার মালিক যদি আপনি হয়ে যান একদিন হয় দুনিয়ায় ধ্বংস হয়ে যাবে আর না হয় আপনি ধ্বংস হয়ে যাবেন যা কিছু আছে আপনার হাতে আপনার হাত থেকে অন্য লোকে দখল করে দিল খৈরুম মিনার দুনিয়া মাফিয়া আর আপনি এক এক ঘন্টা বা দুই ঘন্টা যে কোনো সময় আপনি সময় দিলেন সকালবেলা বিকেলবেলা তা ধ্বংসশীল নয় তা কেরামান কাতেবিন সম্মানিত ফেরেস্তাগণ লেখক বিন্দু লিখে রাখছেন আপনার জন্য এক ঘন্টা আপনি দিন শিখেছেন এক ঘন্টা আল্লাহ রাস্তায় জিহাদে সময় দিয়েছেন ইহা থাকবে এটা ফানা হবে না কালকে আমাকে হাজির হবেন আপনার সামনে নবী করিম বলেছেন ইয়ানজরো সামনের দিকে দেখবে সামনের দিকে দেখবে জান্নাত নহে জাহান্নাম ডান দিকে দেখবে ফালাইরা ইল্লা আমালাহু সালে ডান দিকে দেখবে সৎ আমল বাম দিকে দেখবে গুনাহ আহাসরের মাঠে এছাড়া আর কিছু দেখতে পাবেন না জান্নাত জাহান্নাম চোখের সামনে আল্লাহ জাহান্নামে যাবো নাকি তখন আপনি এদিকে দেখবেন ওইদিকে দেখবেন ভয়ে ভীত হয়ে দেখবেন না আমার নেক আমল খুব ভালো আছে বেশি আছে আমল নামা দেখতে পাচ্ছেন তখন খুশি হবেন আপনি আর যদি দেখেন না আমার নেকির আমল তো খালি আমল নামা খালি আছে কিন্তু গুণা তো ভর্তি আছে তখন আপনার অবস্থা খারাপ হয়ে যাবে তো ধ্বংস হর নেই আমল ধ্বংস হর নেই আল্লাহর কাছে কুচি অমা কাদ্যমুলি আনফুসে কুমিন খাইরিন তাজিদুহু ইন্দাল্লাহ আল্লাহ বলছেন যা কিছুই তুমি নেকি আল্লাহর কাছে পাঠিয়ে দিচ্ছ পৌঁছে দিচ্ছ তাজিদুহু তা তুমি পাবে ইন্দাল্লাহ আল্লাহর নিকটে হুয়া খায়রাম ওয়া আযাম আজরা উত্তম অবস্থায় পাবে এবং মহাপুরস্কারের আকারে তুমি পাবে তা দুনিয়া ধ্বংস হয়ে যাবে আরেকটি কথা শুধু বাকি আছে এই কথাকে বিদাতি তরিকাতে লাগিয়ে দেওয়া বিদাতি কাজে সময় লাগাবে ভাই আমাদের কাজে সময় লাগান কে কতটা সময় লাগাবেন ভাই কে তিন দিনে সময় লাগাবেন কে বৃহস্পতিবার শুক্রবার এখানে তো আর বেশি সময় দিতে পারেন ভাই কে বৃহস্পতিবার রাত শুক্রবার রাতটা সময় লাগাইতে পারবেন আর যদি বেশি আপনি যদি মাসাল্লাহ দেশে আপনি খুব আগ্রহী ভাই দেশে যখন ছুটি যাবেন আপনি তিন মাসের ছুটি কে এক চিল্লা সময় দেবেন প্রথমে গিয়েই চিল্লে চলে গেলেন আপনি বিবির হক গেল মা বাবার হক গেল ছেলে মেয়েদের হক গেল সবকে জাহান্নামে নামে ফেলে দিয়ে সব গুণা এই সব দায়িত্বের গুণা আর নিজের আমল নামায় নিয়ে আপনি চলে গেলেন বিদাতি কালে এগুলিকে সময় লাগানো আজকাল তাদের ভাষায় কি বলা হয় ভাই আমাদের সাথে সময় লাগান সময় লাগান সময় লাগান তারা এই হাদিসকে বিকৃত করে যে ফিসাবিল্লাহ সকালবেলা কিছু সময় দাও ফিসাবিল্লাহ বিকালবেলা কিছু সময় দাও খাইরুম মানে দুনিয়া মাফিয়া সুতরাং আমাদের তবলিগি চিল্লা হচ্ছে খাইরুমিনা তো দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু তার চাইতে উত্তম না এই কথা নবী সাল্লাম বলেনি ফিসাবিল্লাহ মানে আপনাদের ষাট বছর বয়স যে চিল্লার ভাই বন্ধ করে দেন ভাই ষাট বছর মাত্র বয়স ইলিয়াসি তবলিগের সে তাকে উদ্দেশ্য করা হয়নি তাকে উদ্দেশ্য করা হয়নি ফিসাবিল্লাহ হয় আল্লাহ রাস্তায় জিহাদ করা আর না হলে আল্লাহ হেদায়ত করে ওলা কাব কাউসে আহাদেকুম তোমাদের কারো ধনুক কস মানে হচ্ছে ধনুক সাহাম মানে হচ্ছে তীর আর কস মানে হচ্ছে ধনুক তো তোমাদের কারো ধনুকের সমান জায়গা কাবা মানে পরিমাণ আর কস মানে হচ্ছে ধনুক আর আহাদেকুম তোমাদের কারো তোমাদের কারো একটি ধনুকের সমান পরিমাণ জায়গা আও মৌজে কদমিন অথবা একটা কদম বরাবর একটা পায়ের ধাপ বরাবর স্থান মিনাল জান্না জান্নাতের তাহলে জান্নাতে দুনিয়াতে যে একটা ধনুক ফেলে রাখে কতটা জায়গা নেবে এতটা জায়গা মোটামুটি নেবে এতটুকু জায়গা অথবা তোমার পায়ের ধাপের সমান এতটা জায়গা ধরে এতটা জায়গা জান্নাতের জান্নাতেরই সামান্য এতটুকু জায়গা যেখানে বাড়ি তৈরি হবে না ঘর তৈরি হবে কিছু তৈরি হবে না সেখানে নাও সেখানে আপনি বসবাসী করতে পারেন এতটুকু জায়গাতে একবারে জেলের সেল সেলও মনে হয় বড় জায়গা হবে তারপর কত মূল্যবান জান্নাতের ওই স্থানটি খাইরুম মিনাদ দুনিয়া মাফিহা সারা পৃথিবী এবং সারা পৃথিবীতে যত ধন দৌলত সম্পদ আছে সমস্ত কিছু চাইতে উত্তম কারণ সেই জায়গাটি জান্নাতের কোনোদিন ধ্বংস হবে না চিরকাল আপনি জান্নাতে ওই জায়গা পেয়ে গেলে আপনার কাছ থেকে আর যাচ্ছে না আছে আপনার কাছে খালিদিন ফিহা আবাদা আর দুনিয়ার যদি বাদশা হয়ে যাইতে পারেন আপনি জাপান থেকে শুরু করে একবারে আপনার অ্যাটলান্টিক সবকিছু আমেরিকা তারপরেও তা ধ্বংস হয়ে যাবে আপনার কাছ থেকে তারপরে বলছেন নবী সাল্লাম ওয়ালাউ আন্না ইমরাআতাম মিন আহলিল জান্নাহ জান্নাতের কোন একটি মহিলা অর্থাৎ হুরে ইন হুরে ইন আচ্ছা আমাদের দেশের লোকেরা কি বলে হুর বলে মনে হয় না হুরে ইন বলে না না বলে আসল ওদের নাম হচ্ছে আল হুরুন ইন আছে না কোরআনে হুরুন ইন কামসালিল লুলুল মাকনুন জি হুরুন ইন এই মহি জান্নাতি মহিলাদেরকে হুরে ইন কেন বলা হয় কেউ ব্যাখ্যা করতে পারেন তো কিসের মানে চক্ষু যে চক্ষু বড় হবে তো হুর শব্দ মানে কি আর এন মানে কি এর সাথে এই নামের সাথে কি সম্পর্ক মহিলাদের যেমন কোন মহিলার নাম সুন্দরী রেখে দিয়েছেন অনেকে আদর করে স্ত্রীর নাম রাখে সুন্দরী সুন্দরী মানে স্ত্রীকে খুব সুন্দর লেগেছে মানে তোমার নাম আজকে তোমাকে সুন্দরী বলে ডাকবো আছে আমাদের দেশে এরকম হ্যাঁ জি না না ডাকবো আরবি জানলে তো না হলে সুন্দরী সোহাগী আরে এখানে একবার শুনলাম যে দুই বোন আছে দুই বোনের এক এক বোনের নাম হচ্ছে লাভলি আর এক বোনের নাম হচ্ছে ফেন্সি আর দুটোই মুসলমান লাভলি আর ফেন্সি তো এই নামগুলি বেশি আদর করতে গিয়ে ইয়াহুদিন তাদের নাম রাখে অনেকে লাভ থেকে ভালোবাসা আর ফেন্সি বুঝতে পারছেন ফেন্সি মানে এরকম নাম কেউ রাখবেন না খবরদার কথা হচ্ছে যে হুরে যে নাম আল্লাহ রেখেছেন নিশ্চয় ওর কোনো কারণ আছে হুর শব্দটি যারা গ্রামার বুঝে কেউ যদি হুজুর ধরনের লোক থাকেন গ্রামার বুঝবেন আপনারা তো গ্রামার পড়ছেন হুর শব্দটি হচ্ছে জমা হাওড়ার জমা হাওড়ার জমা যেমন সুগরার জমা হচ্ছে আসওয়াদ বা সৌদার জমা হচ্ছে সুদ সুদ যারা কালো আসওয়াদ সৌদা মানে কালো আর সৌদার জমা হচ্ছে বহুবচন হচ্ছে সুদ সুদের ওজনে হচ্ছে হুর তাই না সৌদা হাওড়া একই ওজনে তো হাওড়া একজন মহিলাকে বলে যেই মহিলা অত্যন্ত কি ফর্সা সাদা রঙের কালো নয় আর ফর্সা মানে ফর্সা না হলে মানুষ সুন্দর হইতো না যত এই চেহারাতে পাইন থাকে যদি রং কালো হয় আফ্রিকান তাহলে ওকে সুন্দর করা মুশকিল আর চামড়া সাদা হইলে যদি দেখতে অত পাইন নাকতে নাও থাকে চোখে নাও থাকে তাও সুন্দর লাগে দেখতে সাদা চামড়া তো হাওড়া থেকে হুর তাহলে জান্নাতের যে মহিলারা হবে আল্লাহ যে জান্নাতীদেরকে দেবেন তারা হবে অত্যন্ত সুন্দরী এবং ফর্সা এক এজন্য তাদেরকে হুর বলা হয় আর ঈন আল্লাহ বলছেন হরুন ঈন শুধু হুর বলেননি হরুন ঈন ঈন আইনার জমা যেমন বীজ বায়দার জমা বীজ বীজুন কোরআন করিমে বীজ আছে বায়দা বায়দা থেকে আমরা বলছি বয়দা ওই যে ডিমকে মাছের ডিমকে আমরা বয়দা বলি ওটা আরবিতে বলি মুরগির ডিমকে ডিম বলি বারান্ডা বলি কিন্তু মাছের ডিমকে কি বলি আমরা বয়দা বলি আরবি শব্দ বাবা জদকে দদ বলে আমাদের দেশের লোকেরা দদকে সেই জন্য ওর নাম হয়েছে বায়দা আসলে বায়দা তো বায়দা থেকে বিদ ওই রকমই আয়না থেকে আইন আয়না ওই মহিলাকে বলা হয় যার চোখ বড় বড় আর বড় চোখ ফরসার সাথে সাথে যদি চোখ বড় হয় দেখতে সুন্দর লাগে তো জান্নাতি রমণীদের অর্থাৎ জান্নাতে যেসব আল্লাহ দেবেন হৌর তাদের চোখও বড় বড় হবে এই দুইটি কারণে তাদের নামকরণ হয়েছে হৌরুন আইন হুরে আইন তাদের সম্পর্কে নবী সালাম বলছেন যে আহলে জান্নাতের মহিলাদের অর্থাৎ তাদেরকে যে ওই মহিলাদেরকে দেওয়া হবে জান্নাতি মহিলা তাদের কোন একটি মহিলা ইমরা আতন এক বচন আর নেশা হচ্ছে বহু বচন শব্দ আলাদা আলাদা অনেক সময় এরকম আরবিতে হয় জামামিন গাইরে লফজি ওই শব্দ থেকে জমা নয় বহু বচন অন্য অন্য শব্দ থেকে কোন একটি মহিলা জান্নাতি মহিলাদের মিনাহরিল জান্না ইত্তালাত এলাল আরজ পৃথিবীর দিকে যদি একটু উকি মেরে দেখে ইত্তালা মানে এরকম করে দেখা মুখটা বাড়িয়ে দেখা জানালা দিয়ে ছোট ছিদ্র আছে এরকম করে মুখ বাড়িয়ে দেখছেন এটা ইত্তালা ইত্তালাতে আর পৃথিবীর দিকে একটু যদি উঁকি মেরে দেখে লা আবাত মা বাইনা হোমা তাহলে আসমান জমিন বাইনা হোমা এই হোমা আসমান এবং জমিনের দিকে যাচ্ছে জমিন এবং আসমানের মাঝে যা কিছু আছে অর্থাৎ সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে আবা দৌন মানে আলো জি ওয়ালামালাত মা বাইনাহুমা রিহান শুধু আলোকিতই হবে না আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে অর্থাৎ সারা পৃথিবী সারা বিশ্ব সুগন্ধিময় হয়ে যাবে সুগন্ধিত হয়ে যাবে মালাআত ভর্তি হয়ে যাবে মালা মানে ভর্তি হয়ে যাওয়া রিহান মানে সুগন্ধিতে সুগন্ধিতে ভর্তি হয়ে যাবে ভরপুর হয়ে যাবে সুগন্ধিতে ভরপুর হয়ে যাবে মালা ভর্তি ভরপুর হয়ে যাওয়া মাইবাইনা আসমান জমিনের মাঝখান অর্থাৎ সারা পৃথিবী রিহান সুগন্ধিতে ওয়ালা নাসিফাহা আর জান্নাতি রমণীর একটা ওড়না ওড়না বলেন ওড়নি বলেন আপনারা ওড়না বাংলা ভাষায় ওড়না আর উর্দুতে ওড়নি দোপাট্টা একটা উর্দু দোপাট্টা ওড়নি ব্যবহার হয় ওয়ালা নাসিফা নাসিফ মানে খেমার আর খেমার মানে ওড়না বা ওড়নি তো জান্নাতি রমণীর একটা ওড়না ইয়ানিল খেমার শব্দটি ভারী যেহেতু নাসিফ সেই জন্য তার ব্যাখ্যা করে দিয়েছেন বর্ণনাকারী অর্থাৎ খেমার ওড়না খাইরুমিনার দুনিয়া ওয়াফিহা সারা পৃথিবী এবং সারা পৃথিবীতে যা কিছু সম্পদ আছে তার চাইতে শ্রেষ্ঠ উত্তম দুনিয়ার সমস্ত দৌলত দিয়েও পাওয়া যাবে না এ না দুনিয়ার সমস্ত দৌলত ধ্বংস হয়ে যাবে এই জন্য উত্তম দুনিয়া সবকিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু ওই জান্নাতি একটি ওড়না ধ্বংস হবে না আর ওর যে ওই নিয়ামতের যে আপনার নিকট মর্যাদা এবং তাতে যে আপনি যে আরাম অনুভব করবেন শান্তি অনুভব করবেন তা সারা পৃথিবীতেও অনুভব করবেন না এসব দিক দিয়ে খাইরুমিনার দুনিয়া মাফিয়া পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম তারপরে হাদিস হচ্ছে আনাবি হরেরা কালা কালা নবী সাল্লাম আবি হরাদি আল্লাহ তাআলা আনহু বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু ইরশাদ করেছেন লা ইয়াদখুলু আহাদুনিল জান্নাহ জান্নাতে যে কোনো ব্যক্তি যাবে ইল্লা উরিয়া মাকআদাহু মিনান নারি তাকে জাহান্নামের তার স্থান দেখিয়ে দেওয়া হবে যখনই জান্নাতে যাবে তাকে জাহান্নামের স্থানটি দেখিয়ে দেওয়া হবে যে তুমি যদি ঈমান এবং সৎ আমল না করতে নামাজ না পড়তে কুফরি করতে শির করতে বা কাবিরা গোনা করে আসতে তাহলে তোমার এখানে জায়গা ছিল এই যে জাহান্নামে দেখছো না ওইটা তোমার স্থান জাহান্নামে তার মাকাদ মানে তার সিট আজকাল মাকাদ বলছে সিটকে তার স্থান বাসস্থান দেখিয়ে দেওয়া হবে লাউ আসা যদি সে খারাপ কাজ করতো তুমি দুনিয়াতে পাপ করলে তোমার এই শাস্তিটা হইতো এই জায়গাটি তোমার হইতো লিয়াজ দাদা শুকরান যাতে করে ওই জান্নাতি আরো বেশি বেশি শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আমি ভালো কাজ নেক কাজ করে এসেছি তাই আল্লাহ বাঁচিয়ে দিয়েছে আমাকে এই জাহান্নাম থেকে জান্নাত দিয়েছে ওয়ালায়াত খুলুন্নার আহাদুন আর যে কোনো ব্যক্তি যখন জাহান্নামে যাবে ইল্লা ওরিয়া মাক আদাহমিনাল জান্না তাকে জান্নাতের জায়গাটি ও দেখে দেওয়া হবে তাকে বলে দেওয়া হবে যে এই যে জান্নাত দেখছো না জান্নাতে এই জায়গা এই বালাখানা এই অট্টালিকা এসব তোমার ছিল এই প্যালেস তোমার ছিল যদি লাউ আহসানা তুমি নেকির কাজ করতে নামাজি হইতে কিন্তু তোমার পাপের কারণে জাহান্নামে যেতে হচ্ছে তাতে জাহান্নামের নামের কি অবস্থা হবে লেয়াকুন আলাই হাসরা যাতে করে আরো আফসুস হয় হাসরা মানে আফসুস আফসুস হয় আর আরো বেশি তার শোক আর অশান্তি বেড়ে যায় عن ابي هريره رضي الله عنه قال قلت يا رسول الله আবু রাজি আল্লাহ তাআলা বলছেন যে আমি বললাম হে আল্লাহ রাসূল মান আসাদুন নাসিদের শাফাআত থেকে ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিনে আপনার শাফাআতের সুপারিশের সবচেয়ে বেশি অধিকারী কে কি আপনার সুপারিশ পাবে কাল আল্লাহ কাদ জানামতি আবাহ এই হাদিসও এর আগে হয়ে গেছে হে আবু হরিরা আল্লাহ ইয়াস আলানি আনহাজ আল হাদিস আহাদুন আউ্বাল মিনিকা আমার এই ধারণাই ছিল যে তোমার আগে আর এই সম্পর্কে কেউ জিজ্ঞাসা করবেন না অর্থাৎ তোমার বেশ আগ্রহ দেখি যে কেউ এইরকম প্রশ্ন তোমার মতো করতে পারেনি আর আমার ধারণা যে তুমি জিজ্ঞাসা করবে এই সম্পর্কে তো তাই হইল লেমা আই তো মিন হিরসে আল হাদিস কারণ তোমার হাদিসের ওপর অত্যন্ত আগ্রহ দেখি জানার আগ্রহ তাহলে জানার আগ্রহ লাগবে বিদ্যা শিখতে হলে জানার শিক্ষার আগ্রহ লাগবে আগ্রহ না থাকলে শিক্ষা অর্জন করা যায় না একই মাদ্রাসায় দুটো ছেলেকে ভর্তি করলেন একই স্কুলে দুটো ছেলেকে ভর্তি করলেন একই রকমের ফিস ভরছেন একই রকমের খরচ খরচা লেবাস পোশাক সুবিধা দিচ্ছেন হোস্টেল দিচ্ছেন তারপরে একটা ছেলে মাশাআল্লাহ আল্লাহ স্কুল কলেজ ইউনিভার্সিটি থাকলে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে হলো আর আর একটা ছেলে জাহেল মূর্খ বাটমার হিট হয়ে গেল শুরু করলো আমলিগ না হয় বিএনপি ওই ছাত্র জীবন থেকে কোনো দল করা রাজনীতি পলিটিক্স আর বাংলাদেশে তো মাশা আল্লাহ স্কুল কলেজকে পলিটিক্যাল প্লেস সে পরিণত করা হয়েছে রাজনীতি শিখবে স্কুল থেকে শুরু করো কলেজ ইউনিভার্সিটিতে রাজনীতি ঢুকিয়ে দিয়ে পড়াশোনার বারাতটাই নষ্ট করে দিয়েছে ব্রেনে ছোট থেকে ঢুকিয়ে দিয়েছে তুমি কি হবি মন্ত্রী হবি এমপি হবি না কি হবি পুঁজিপতি হবি দেখ এরা এত বড় বড় পুঁজিপতি হয়ে গেছে অমুকের ছেলে অমুকের ছেলে আর সুতরাং এইসব পড়াশোনা করে কত টাকার বেতন পাই প্রফেসর এই তো পড়াইতে আসছে প্রফেসর বেতন কত দশ হাজার টাকা বেতন আর পুঁজির এই যে অমুক যে নেত্রী আছে তার ছেলের মতো যদি পুঁজিপতি জাহাজের মালিক হাতির মালিক কোম্পানি ইন্ডাস্ট্রির মালিক হয়ে যেতে পারিস তাহলে তোকে পারে কে সারা পৃথিবী ঘুরবি তুই আরাম সারামে এইসব রাজনীতি ঢুকিয়ে দিয়ে কলেজ ইউনিভার্সিটি এমনকি মাদ্রাসায় ঢুকিয়ে দিয়ে শিক্ষাকে নষ্ট করে দিয়েছে আর যে জাতিতে শিক্ষা নয় সেই জাতির মেরুদণ্ড ভাঙা মাজা ভাঙা জাতি তো মিন হেরসে কাল হাদিস শিক্ষার আগ্রহ লাগবে শিক্ষার আগ্রহ লাগবে শিক্ষার আগ্রহ গরজ না থাকলে শিক্ষা হয় না অনেকে আসছেন হয়তো বন্ধু বান্ধবের সাথে দেখা শেখাতে হবে সেই জন্য হয়তো এখানে আসছেন এই শিক্ষাতে লাভ হবে না এই শিক্ষাতে লাভ হবে না অনেকে আসেন নিজের গরজ থাকলে এসে হাজির কারো একটা চিঠি লিখাইতে হবে কারো একটা দরখাস্ত লিখাইতে হবে কারো লেবার কোর্টের দরখাস্ত কারো আমির করে দরখাস্ত আরবি তো যাই না যাই সাইকের কাছে যাই একটু লিখে নিয়ে আসি বুঝতে পারছেন কারো কি সমস্যা কারো কি সমস্যা এসে হাজির কিন্তু যখনই বলি যে ভাই শুক্রবার আসেন নেই শুক্রবার চলে গেলে গেলেন মঙ্গলবার আসেন তাও এলো না ছুটি আছে আচ্ছা আসবো আসো খুঁজে পাওয়া যায় না কিন্তু গরজের সময় এসে হাজির কখন এভাবে এলেম হাসিল হবে না কখনো কখনো এলেন তো চোখ খোলা যায় বারবার যখন বলছে সে আমি বলি বা অন্য ভাইরা ওর দিনই ভাইরা যারা বলছে না তো বারবারই বলছে যায় মাঝে মাঝে একবার করে যায় এই গরজ যাচ্ছেন হের সালাল হাদিস দিন শিখবো হাদিস শিখবো কোরআন শিখবো ফেকা শিখবো এই উদ্দেশ্য নাই কখনো এলেম হাসিল হবে না কখনো এলেম হাসিল হবে না কারণ ইন্নামাল আমালও বিনিয়া ইন্নামাল ও বিনিয়া মানে নামাজ রোজা শুধু নাই সমস্ত আমলের ক্ষেত্রে আপনার কর্ম আমল নির্ভর করে নিয়তের উপর আপনার নিয়ত এলেম শিখার আছে আল্লাহ এলেমে আল্লাহ বৃদ্ধি করবেন হ্যাঁ বরকত দেবেন আর যদি আপনার উদ্দেশ্যে এলেম শেখা না থাকে ফর্মালিটি পুরা করা থাকে বা অন্য কোনো গরজ থাকে কখনো তাতে বরকত হবে না কখনো তাতে বরকত হবে আগ্রহ লাগবে এইরকম মাদ্রাসায় পড়াশোনা করে মাদ্রাসার অবস্থা বলছি মাদ্রাসায় প্রতি বছর দাওরা ফারেক হচ্ছে অথবা কামেল পাশ করছে ধরেন একশো জন একশো জনের মধ্যে দশ জনও ভালো আলেম হয় না দশজন জন হলেও তো দেশে অনেক ভালো আলেম পেয়ে যেত দশজন জন ভালো আলেম হয় না বড় আফসোসের সাথে বলতে হচ্ছে আপনাকে আশ্চর্য হয়ে যাবেন কারণ এ ক্লাস শেষ হয়ে গেছে কারো কোনো গরজ কারো কোনো গরজ পড়ে শুনে কারো চাকরি গরজ কারো এই গরজ সেই গরজ ইত্যাদি ইত্যাদি কারো কোনো লক্ষ্য উদ্দেশ্য টার্গেটই নাই বাবা ধাক্কা দিয়ে পাঠিয়েছে সে পড়তে হবে এসেছে কোনো গরজই নেই তার ভবিষ্যৎ কোনো উদ্দেশ্যই নেই যে কি হব আমি কি করব সৎ আর কারো উদ্দেশ্য থাকলে সৎ উদ্দেশ্য নেই অসৎ উদ্দেশ্য যার ফলে কোনো বরকত নেই আচ্ছা তারপরে বলেন নবী সাল্লাম আমার সাফাতের সবচেয়ে বেশি হকদার কিয়ামতের দিনে মান কালা ওই ব্যক্তি যে ব্যক্তি বলল ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ সত্য মাহবুদ নেই শুধু বাস লাইলাহ ইল্লাল্লাহ মন্ত্রের মতো বললেই হবে না তাই বলছেন খালেসাম মিন কেবালে নাফসিহি তার মন থেকে খালেস করে নির্ভেজাল করে নিখুঁত করে খালেস অন্তর নিয়ে যে আল্লাহ আল্লাহ ছাড়া কেউ সত্য মাহবুদ নেই এই কলিমা বলে আমি তোমার সন্তুষ্টি চাই তাহলে আল্লাহর যে সন্তুষ্টি চাইবে সে অঙ্গীকার করছে আল্লাহ তোমার ছাড়া কেউ মাহবুদ উপাস্য নেই বারহাক মাহবুদ নেই এলাহ নেই সুতরাং আল্লাহর সর্বোত্তম এবাদত সবচেয়ে বড় এবাদত আপনি মুসলিম হিসাবে প্রথম নামাজ পাঁচক্ত নামাজ কায়েম করতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামী বিধানের বাস্তবায়ন করা হালাল হারাম চিন্তা করে চলাফেরা করা কদম রাখবেন আপনি হুঁশ করে যে হারামে কদম রাখছেন না হালালে কদম রাখছেন কোন ব্যবসা করছেন কিভাবে যাচ্ছেন বিদেশ আসতে হবে এনি হাউ যেইভাবে হোক না কেন বেঁধে সাজতে হবে সুদের ওপর টাকা নিলেন বন্ধ করে রেখে দিলেন কিছু জমি আর সুদের টাকা নিয়ে সুদের আরাম মরফে ভিট বানিয়ে আপনি সৌদি আরব আসলেন কুয়েত আসলেন আপনি সিঙ্গাপুর গেলেন ইনকাম করার জন্য অথচ হয়তো নামাজ পড়ছেন না এরকম হইলে হবে না খালেস মিন কালবি কোথায় আপনার পয়সার পিছনে এত ছুটতে গেলেন যে হারামের পরেই করলেন আপনি সুদ খাওয়াইলেন আপনি ওই সুদখোরকে নবী সাল্লামের লানত নিলেন জি অভিশপ্ত আপনি এসব কথাবার্তা চিন্তা করতে হবে যে আমার হারামের উপরে ভিত্তি করে বড় লোক হওয়ার প্রয়োজন নেই পয়সা হওয়ার প্রয়োজন নেই আল্লাহ যা দিয়েছে তাতেই আমি সুক্রিয়া আদায় করব এবং আল্লাহ পাকের ইবাদত বন্দিগি করব তো এই হচ্ছে খালিস মিন কালবিহি আর এই কলেমা কোনো মন্ত্র নয় যেমন অধিকাংশ মানুষদের সংশয় অজ্ঞতার কারণে যে হ্যাঁ কলেমা পড়লে তো জান্নাত পাওয়া যাবে আর এই কলেমা পড়ার মানে এই জিকির করাও নয় যে বারবার পড়তে থাকবেন তাহলে কাজ হয়ে যাবে অথচ আপনি শিরক বিদাতে ডুবে আছেন না রাহিল্লাহর দ্বিতীয় অংশ হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সুতরাং আনুগত্য করবেন একমাত্র বিনা কোনো শর্তে মোহাম্মদ রসুল্লাহ ইসলামের আপনি আনুগত্য করছেন পীর কিবলা হুজুর এসবের আনুগত্য করছেন সেখানে কোনো শর্ত নেই উইদাউট কন্ডিশন পীর বলেছেন বুজুর্গ বলেছেন তাহলে সমস্যা আপনার আপনার কলিমাতেই সমস্যা আছে আসলেই সমস্যা আছে যার ফলে আপনার আমলেও সমস্যা আপনার আকিদাতে সমস্যা আপনার সৈন্যতের অনুসরণে সমস্যা আপনি সন্ন্যতের অনুসারে না বিদাতি আপনি তাহলে আমরা কলেমাকে সুন্দর করে বুঝতে শিখিনি বুঝতে হবে যার ফলে আমাদের অনেকের ভুল হয় তারপরের হাদিস আন আব্দুল্লাহ রবি আল্লাহ আনহু আব্দুল্লাহ রবি আল্লাহ তালা আনহু বর্ণনা করেছেন কোন আব্দুল্লাহ আব্দুল্লাহ বিন মাসুদ মহাদেশিনী কেন শুধু আব্দুল্লাহ বললে আব্দুল্লাহ বিন মাসুদ অথচ সাহাবা কেরামদের মধ্যে অনেক আব্দুল্লাহ ছিলেন কালান নবী সাল্লাল্লাহু নবী করিম সাল্লাম বলেছেন ইন্নী লা আলামু আখিরা আহলিন নারে খুরুজাম মিনহা আল্লাহ নবী বলেছেন আমি জানি সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে জাহান্নামে চলে গেছে মুসলমান মুসলিম জাহান্নামে চলে গেছে এবং জাহান্নাম থেকে শেষ ব্যক্তি শেষ মুসলিম বের হচ্ছে এরপর আর কেউ বের হবে না এরপরে চিরকাল থাকা জাহান্নামীগুলো আছে হয় আসলে কাফের জন্মগতই কাফের অথবা মুসলিম পরিবারে জন্ম নিয়েছে দিয়ে নাস্তিক হয়েছে ইসলামের বিরুদ্ধে বক্তব্য রেখেছে লিখেছে অথবা মুসলিম পরিবারে জন্ম নিয়ে পীরের ঘরে জন্ম নিয়েছে আর শিরকুপুরি কবর মাজার পূজাই করিয়েছে মুশরিক হওয়ার কারণে ফাঁকা হারাম আল্লাহ আলী জান্না জান্নাতকে আল্লাহ হারাম করেছেন কোনোদিন সে আর ফিরবে না জাহান্নাম থেকে জান্নাতের দিকে এই রকম লোকেরই বাকি থাকবে বাকি গুনাহগার যতগুলি ছিল ফাসেক গুনাহগার ধীরে ধীরে ধীরে ধীরে আল্লাহর রহমতে এবং নবী করিম সাল্লামের সাফাতে করিমাই কি হবে বেরিয়ে আসবে সর্বশেষ ব্যক্তি যে বেরিয়ে আসবে একেবারে শেষখানে আর কেউ আসবে না এই শেষ লোক ও আখের আহলিল জান্নাতে দখুলান এবং জান্নাতে সর্বশেষ প্রবেশকারী ব্যক্তি সব শেষে জান্নাতে কি দাখিল হচ্ছে ওই লোকটি কেমন নবী করিম সাল্লামের বলার উদ্দেশ্য এই নয় যে তার নাম জানি বা কিছু কথা হাদিসে বলা হয়নি যে তার নাম কি হবে কোন বংশের হবে কোন দেশি হবে কোন ভাষাভাষী এই কথা নাই ওই লোক ওই লোকটির গুণ ওই লোকটি কেমন হবে কেমন ভাবে দাখিল হবে তার বর্ণনা নবী সাল্লাম এখানে দিয়েছেন সে সম্পর্কে তিনি বলছেন রাজুলুন এমন এক ব্যক্তি হবে ইয়াখরুজু মিনান নারে হাবওয়ান জাহান্নাম থেকে বের হবে হামাগুড়ি দিতে দিতে ছোট বাচ্চা যেমন হামাগুড়ি দেয় হাত আর হাঁটুর ভরে হাঁটে না গড়গড় করে তো রকম ভাবে আসবে জাহান্নাম থেকে উঠে ফায়াকুরুল্লাহ আল্লাহ বলবেন ইজহাব ফাদখুলি জানা যা যা জান্নাতে দাখিল যা ফায়াতিহা জান্নাতের দিকে এগিয়ে আসবে আসবে ফায়ুখাইয়ালু ইলাইহি তার দেখে খেয়াল হবে ইখাইয়ালু খেয়াল শব্দটি তাহলে আরবি জানেন না আমরা বলি না খেয়াল করবেন একটু খেয়াল তো ইখাইয়ালু ইলাইহি তার ধারণা হবে খেয়াল হবে তাকে মনে হবে কি মনে হবে আন্নাহা মাল আহ আজকাল লোকেরা মালিয়ান বলে আরবরা আজকাল বিকৃত করে একটু আর শুদ্ধ আরবি হচ্ছে মাল আহা জান্নাত ভর্তি হয়ে গেছে জায়গা নেই অনেক জায়গায় মসজিদে থাকে কিন্তু মানুষ যখন বেশি একবারে ভিড় ভাড় করে আছে মনে হচ্ছে যে মসজিদ ভর্তি হয়ে গেছে আপনি যদি একটু চেষ্টা করেন না ঢুকলে চেষ্টা করে ঢুকলে অনেক জায়গা হয়তো আপনি চলে যেতে পারবেন আগের দিকে জায়গা আছে কিন্তু চেষ্টা যদি না করেন দরজার উপরে ভিড় ভাড় হয়ে আছে ওই দেখে আপনি তখন বাইরে হয়তো নামাজ পড়ে দেবেন এরকম অনেকে করে জুমার দিনে বিশেষ করে এখানে তাদের হয় না এই ছোট মসজিদে যদি অবস্থা হয় তো আল্লাহ আকবর জান্নাতে পৃথিবীর দশ গুণ দেওয়া হবে এই শেষ ব্যক্তিকে পৃথিবীর দশ গুণ দেওয়া হবে কাকে এই বান্দাকে এই যে সর্বশেষ নাম থেকে হাজার হাজার বছর বা লক্ষ লক্ষ বছর জ্বলে নাম থেকে উঠে আসছে তো ওকে দেখে লাগবে যে জান্নাত কি হয়ে গেছে ফুল হয়ে গেছে মাল আহ ভর্তি হয়ে গেছে হায়ার যে ফিরে যাবে আল্লাহর কাছে কুলু গিয়ে বলবে ইয়ার রব্বে হে আল্লাহ হে রব ওয়াজাদ তুহা মাল আহ আপনি জান্নাতে যেতে বললেন জান্নাত তো ভর্তি হয়ে গেছে জায়গা নেই ফায়াকুলু তখন আল্লাহ বলেন ইযহাব ফাদখুলি জান্নাত যাও জান্নাতে তুমি দাখিল হও জান্নাতে দাখিল হও ফাইন্নালাকা মিসলাদ দুনিয়া তুমি নিজের জায়গা তুমি ঢোকার জায়গা পাচ্ছ না শোনো আমার কাছে তোমার জন্য দুনিয়ার মতো জান্নাতে স্থান দেওয়া হবে ও আশারা তো এবং তার দশ গুণ আরো বেশি দেওয়া হবে তাহলে হয়তো এর বাসায় ও করা যেতে পারে যে তো দুনিয়ার পরিমাণ দেওয়া হইল আরো দশ গুণ তাহলে এগারো গুণ এগারোটি দুনিয়া এই যে পৃথিবী বর্তমান পৃথিবী আছে প্রশান্ত সাগর থেকে শুরু করে আটলান্টিক পর্যন্ত হ্যাঁ তো এর এগারো গুণ বাহু আকবর এই দেওয়া হবে ওয়াইনাল্লাকাম ইসলা আশারে তামসালির দুনিয়া বর্ণনাকারী সন্দেহ যে এগারো গুণ বললো এটা ব্যাখ্যা এগারো গুণ হয় অথবা বলা হয়েছে যে তোমার জন্য মিসলা আশারে তামসালি দুনিয়ার দশ গুণ দেওয়া হবে দুনিয়ার পৃথিবীর দশ গুণ দেওয়া হবে সেই সময় ওই লোক কি বলতে পারে আল্লাহকে তখন বলবে তাস খারামিননি আল্লাহ আমাকে ঠাট্টা বিদ্রুপ করছেন একে তো হাজার হাজার লাখ লাখ বছর জাহান নামে জ্বলে এলাম আর জায়গা পাচ্ছি না ঢুকার জায়গা পাচ্ছি না আর আপনি দুনিয়ার দশ গুণ দেবেন আমি পৃথিবী সম্পর্কে ম্যাপ জানি না দুনিয়ার দশ গুণ দেবেন আপনি আল্লাহ ঠাট্টা করছেন বর্ণনাকারী সন্দেহ হয়তো তাসখারু মিন্নি বলেছেন নবী সাল্লাম আও বলেছেন তাজহাকু মিন্নি আমাকে নিয়ে আপনি হাসি মজাক করছেন জাহিকা মানে হাসা আপনি আমাকে নিয়ে হাসি মজাক করেছেন ওয়ান তাল মালিক অথচ আপনি আল্লাহ মালিক আপনি বাদশাহ আপনি বাদশাদের বাদশাহ কেমন আমার সাথে আপনি হাসি মজা করছেন কারণ বড় ব্যক্তি ছোটর সাথে হাসি মজা করেন না হাসি মজা করে সমকক্ষ সমতুল্যর সাথে আমরা যদি রসিকতা করি তা আমাদের সমকক্ষ লোকের সাথে করব বাচ্চার সাথে করব কি তো ওই রকম যে যেমন তার সাথে হয়তো তার রসিকতা থাকতে পারে তো আল্লাহ আপনি মালিক হওয়া সত্ত্বেও বাদশাদের বাদশাহ সারা বিশ্বের মালিক আল্লাহ তুমি তুমি রব আর আমাকে নিয়ে হাসি মজা করছো ফালাকাত রায়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সেই সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দেখেছি কে বলছেন আব্দুল্লাহ মাসউদ বলছেন যাহিকা আল্লাহর নবী হেসে দিয়েছেন এই হাদিস বয়ান করতে গিয়ে হেসে দিয়েছেন তো মুচকি হাসি না আল্লাহর নবী বেশিরভাগই মুচকি হাসি হাসতেন কখনো কখনো এরকম ব্যতিক্রম হতো যেহেতু একটু বেশি হাসতেন সেটা অর্থ নয় অর্থ হাসি কখনো জীবনে নবী সাল্লাল্লাহু হাসেননি অট্ট হাসি কোনটি হাহা দিয়ে হাসা কাহ কাহা যেটাকে আরবিতে বলে হাসি তিন প্রকার এর আগে বলা হয়েছে কিতাবুল কাকে কাহা কাহা মানে অর্থ হাসি অপছন্দনীয় ঠিক নাই বলবো না যে হারাম আর না যাইজ কিন্তু অট্টহাসি অপছন্দনীয় কাজ এবং অভদ্রতাও বটে হা হা করে হাসা ভদ্র লোকের কাজ নাই শরীফ লোকের কাজ নাই আর জেহেদ জায়েজ কিন্তু নবী সাল্লাম বলেছেন যে তোমরা বেশি বেশি কাঁদবে যদি জানতে তোমরা আখেরাত সম্পর্কে জাহান্নাম সম্পর্কে আল্লাহর আজাব সম্পর্কে তাহলে কখনো তোমরা জেহের করতে না হাসতে না তোমরা নবী সাল্লামের জন্য কখনো হাসতেন না কি করতেন ইয়াতাবাস্তামো মুচকি হাসি দিতে মুচকি হাসি চেহারা দেখলে বোঝা যায় যে হাসি মুখ হাসি মুখটা হচ্ছে তাবাসুম করা মুচকি হাসি তো নবী সাল্লাম হেসে পড়লেন এই কথা এই হাদিস বয়ান করতে করতে হাত্তা বাদাত নামা জেজু নামা জেজুহু নবী সাল্লামের দাঁত নামাজের দাঁত রোবাই এক হচ্ছে সোনাই দাঁত শোনেন এগুলো হচ্ছে সোনাই এই দুটি দাঁত এই দুটি দাঁত সামনের এগুলো হচ্ছে সোনাই দাঁত আর তারপরে হচ্ছে এগুলো রোবাই দাঁত চার নম্বরে যেটা এদিক থেকে চার নম্বর এদিক চার নম্বর হ্যাঁ এদিক থেকে চার নম্বর রোবাই দাঁত আর আপনার মাড়ির দাঁতগুলিকে বলা হয় নওয়াজেজ এখানে বহু বলছেন নাজেজ বলা হয় নওয়াজেজ নাজেজ মানে পাকা হয়ে যাওয়া মাড়ির দাঁত একবার খুব পাকা মজবুত কিন্তু মাড়ির দাঁত এমন কোন হাসেন নবী সাল্লাম যে মাড়ির দাঁত নবী সাল্লাম কখনো দেখা যেত না জাহির হয়ে গেল সেদিন হাসতে গিয়ে ওয়াকানা ইউকালু জালিকা আদনা আহলিল জান্নাত মানজিলাতান আবদুল্লাহ মসুদ রাজি আল্লাহ তালান এই হাদিস শোনাগের সময় নবী সাল্লামের অনুসরণ এত তারা ভক্ত ছিলেন নবী সাল্লামের যে নবী সাল্লাম যেহেতু হাদিস বয়ান করতে গিয়ে হেসেছেন তিনি যখন তার ছাত্রদের এই হাদিস বয়ান করতেন অন্য হাদিস আছে তখন তিনিও হেসে দেখাতেন যে এইভাবে নবী সাল্লাহ হেসেছেন আমি দেখেছিলাম আল্লাহ কেমন মহাব্বত তাদের ছিল নবী সাথে এই হচ্ছে নবীর সাথে মহাব্বত ভালোবাসা এই হচ্ছে নবী সাল্লাহ সাল্লামের অনুসরণ যে এবাদতের ক্ষেত্রে তো অনুসরণ আছেই কিন্তু আমামালাত আদান প্রদান হ্যাঁ চলাফেরা কথার ভঙ্গিমা সেই ক্ষেত্রেও ওকানো ইউকালো বলা হবে যে এই লোকটি জান্নাতে সর্বনিম্ন স্তরের জান্নাতি একবার সবচাইতে নিচু স্তরের জান্নাতি তাকে আল্লাহ কি দেবেন দশ দুনিয়া দেবেন পৃথিবীর দশ গুণ দেবেন আল্লাহ আকবর জি তারপরে একটা ছোট্ট হাদিস আছে এই অধ্যায়ে আব্বাস রাজি আল্লাহ তালানহ আল্লাহ রসুলের চাচা আব্বাস রাজি আল্লাহ তালানহ বর্ণনা করেছেন আল্লাহ রসুলের চাচা একদিন তিনি বললেন নিন্নবী নবী সালামকে ভাইয়ের ব্যথা ভাই আব্বাস মুসলমান হয়েছেন আর হামজা রাজি আল্লাহ তালা মুসলমান হয়েছেন হামজা রাজি আল্লাহ তো ওহদে শহীদ হয়ে গেলেন আর বেঁচে ছিলেন দীর্ঘদিন আব্বাস রাজি আল্লাহ তালা আব্বাস রাজি আল্লাহ তালা আল্লাহ নবীকে বললেন একদিন যে হালনা ফাতা আবা তালে বেশাই হে ভাতিজা আব্বাসের ভাতিজা তাই না নবী সাল্লামকে বলছেন যে তুমি কি আবু তালেবকে কোনো উপকার করতে পারলে মানে কোনো উপকার করতে পারলে না তুমি তো হইলো না কলেমাও পড়লো না আর তুমি কোনো উপকারও করতে পারলে না এতটুকু এ হাদিস আছে কিন্তু কোন কোন রেওয়ায়তে বোখারিতে এতটুকু আছে কিন্তু একটি কিতাব রয়েছে মোসনাদে আবু আওয়ানাতে রয়েছে ওতে এই হাদিসটা আর একটু বাড়তি আছে যে নবী সাল্লাম তার উত্তরে একটা কথা বলেছিলেন তা কি বলেছিলেন যে তিনি বলছেন যে আব্বাস আরো বললেন ফাইন্নাহু কানা ইয়াহুতুকা ওয়া ইয়াগযাবু লাকা আপনার চাচা আবু তালে মুসলমান না হলেও তিনি আপনার রক্ষণাবেক্ষণ দেখাশোনা করতেন খোঁজ খবর রাখতেন যে কি অবস্থা আছে আমার ভাতিজা আর ওয়াকজাবুল্লাহ আপনার জন্য তাদের সাথে রাগারাগি করতেন কাফেরদের সাথে কাফেরদের সাথে লড়াই ঝগড়া করতেন তর্ক বিতর্ক তাদের সাথে করতেন প্রতিবাদ জানাতেন ইয়াকজাবু রাগান্বিত হইতেন যদি কেউ মোহাম্মদ সাল্লামকে কোনো খারাপ কথা বলেছে দেখবো ওকে মারবো ধরবো তাহলে আবু তালেব একেবারে সোচ্চার হয়ে উঠতেন যে আছি আমি কার কোনো ক্ষমতা আছে যায় সাত বিষ এইভাবে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের হেফাজতের চেষ্টা করতেন আবু তালেব কিন্তু হেদায়াত নসিব হয়নি এর উত্তরে নবী সাল্লাম কি বলছেন কালার নাম হ্যাঁ আমি উপকার করতে পারিনি বলছেন হ্যাঁ আমি উপকার করব তার কি হোয়া ফি জাহজাহিম মিন্নার সে জাহান্নামের আগুনের চরে থাকবে জাহেজায়ের অর্থ যদি চর করি আমাদের দেশে নদীর চর হয় না হ্যাঁ না এখানে চরের মতো হয়ে গেছে একটু একটু পানি আছে বা মাঝে মাঝে পানি একটু বেশি হলে উঠে চলে আসে কিন্তু আসল পানি থাকে না এরকম অল্প পানি আছে যেখানে বালি দেখতে পাওয়া যাচ্ছে মাটি দেখতে পাওয়া যাচ্ছে অল্প কিছু অল্প কিছু আগুন আছে এরকম জায়গায় জাহান নামের মানে একেবারে কিনারায় যেখানে অল্প আগুন আছে নার জাহান নামের মানে একেবারে কিনারায় থাকবে ওয়ালাউল্লাহ আনা আমি যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার ভাতিজা না হইতাম ভাতিজা হওয়ার কারণে তাহলে বংশীয় মর্যাদা কাজে আসবে নাকি না এই ব্যাখ্যা নয় আমি যদি না হইতাম আর সে যদি তার কিছু আমল দিয়ে আমার উপকার না করতো দিনের খেদমত না করতো ইসলাম কবুল না করলেও ফাসেক ফাজের কাফের হয়ে মরলেও ইসলামে কিছু খিদমত এই করেছে যে নবীর হেফাজতে অংশ নিয়েছে নবীর বডিগার্ড হয়ে থেকেছে জি নবীর পাহারাদার ছিল সে অন্যায়ের প্রতিবাদ করেছে সেই জন্য ওয়ালাউলা না আমি যদি মোহাম্মদ সাল্লাম না হইতাম আর আমার দিন নিয়ে আসা দিনের যদি কিছু খেদমতে অংশ না নিত লাকানা ফিদ্দারকিল আসফালে মিনান্নার তাহলে সে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে থাকতো মুনাফিকদের সাথে ইন্ডাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফলে মিনান নার ওয়ালান তাজিদ আলাহু নাসির আল্লাহ কোরআন কারীমে মুনাফিকদের কথা বলেছেন সর্বনিম্ন স্তরে মুনাফিকরা হবে যারা আকীদার মুনাফিক ইসলাম ইসলামের প্রতি বিশ্বাস নেই কোরআনের প্রতি বিশ্বাস নেই রাসূলের হাদিসের প্রতি বিশ্বাস নেই কিন্তু জাতিগত মুসলমান বা এমনি মুসলমান হয়ে গেছে দুনিয়ার লাভে আর জাতির বিরুদ্ধে বলতে পারছে না সেই জন্য আর কুফুরিকে তার অন্তরে লুকিয়ে রেখেছে ইসলামের চরম শত্রুতা ইয়াহুদিরা জয়ী হলে খুশি আর মুসলমান মার খেলে খুশি এই রকম যাদের লক্ষণ পাওয়া যাচ্ছে তারা জাহান্নামের একেবারে নিম্ন স্তরে বসবাস করবে তাহলে কোন মুসলিম যদি বলে যে আজকালকার কাফের লেবার হিন্দু খ্রিস্টান লেবার মুসলমান চেতে ভালো ফিলিপাইনি লেবার চাইনিজ লেবার নেপালি কর্মচারী মুসলমান চাইতে ভালো তাহলে সে মুনাফিক এটি একটি মুনাফিকই লক্ষণ মুনাফিক হওয়ার লক্ষণ আমরা বলি এর ব্যাখ্যা শুনে ভালো করে অনেক সময় ধোকা খেয়ে যাবে ব্যতিক্রম হতে পারে কিছু কিন্তু শতকরা আপনি যখন হারিয়ে নিয়ে আসবেন মুসলিম বেশি পাবেন মুসলিম শতলোক বেশি পাবেন আর কাফের অসৎ বেশি পাবেন এটা একেবারে ধরে নিতে হবে সেজন্য আর শয়তান খারাপ জিনিসকে বেশি সজ্জিত করে পেশ করে শয়তান বাতিলটাকে আপনার সামনে জাইয়ান আল্লাহম শৈতান আম আল্লাহম আল্লাহ কোরআন বলেছেন এগুলিকে বেশি সুসজ্জিত করে পেশ করে দেখে হ্যাঁ সুশোভিত করে পেশ করে ভালো লাগে দেখতে যারে হিন্দু হওয়া সত্ত্বেও আরে খ্রিস্টান হওয়া সত্ত্বেও তার আমানত দেখো একটা পয়সা চুরি করে না একটা হাজারে একটা পেয়ে গেছেন তাতে আর মুসলিম যে শতকরা দশটা বিশটা তিরিশটা দ্বারা আছে ও আপনার চোখেই ধরে না আরেকটি কারণ আছে শোনেন অনেক সময় দেখা যাচ্ছে যে মুসলিম চাইতে কাফের আচরণটা ভালো লাগছে মনে হচ্ছে কোম্পানিকে বা কোম্পানির বসকে কফিলকে এরকম অনেক সময় লাগে বা ম্যানেজারকে ফোরম্যান সুপারভাইজারকে কেন এর কারণ হচ্ছে একটা রহস্য শুনে রাখেন সৌদি আরবে এসে মুসলিম মনে করে আমি মুসলিম আমি এখানে শক্তিমান আমার ইসলাম দিয়ে আমি এখানে আমার হক নেব অধিকার নেব আমি মুসলিম আমার ইসলাম দিয়ে হক নেব সৌদি আরবে ইসলামিক দেশে আমি হক পাবো না কেন এই জন্য হয়তো মালিকের পরোয়া করে না অনেক সময় বেয়াদিবি কথাবার্তা বলে দেয় বা হয়তো হক কথা বলে দেয় ওকে জ্বালা লাগে আর সুপারভাইজার ফোরম্যানকে হয়তো কথা বলে দেয় মুসলিম আমি তখন লাগে জানা মুসলিম তো ভালো নয় রে হ্যাঁ চোখে চোখ মিলিয়ে কথা বলে দিচ্ছে হ্যাঁ প্রতিবাদ জানিয়ে দিচ্ছে একটা ইয়ে আছে এটা ক্ষমতা ফিল করছে সে অনুভব করছে যে আমি মুসলিম মুসলিম ইসলামী দেশে আছি আমি মুসলিম এই কারণে তার কথাবার্তা হয়তো একটু শক্ত লাগছে আর কাফের দেখছে আমার তো ইসলাম নেই আর মুসলিম দেশে আমাকে টিকতে হবে তাহলে কি দিয়ে টিকতে হবে মুসলিম বলছে আমি ইসলাম দিয়ে টিকবো আমি মুসলিম আমি তো মুসলিম আমরা মুসলিম সমস্যা এই ইসলাম দিয়ে সে টিকতে চাই আর কাফের দেখছে আমার তো আসল সম্পত্তি নেই ইসলাম নেই তাহলে মুসলিম দেশ ইসলামিক দেশে টিকতে হলে কি দিয়ে টিকতে হবে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের মাঝে যদি আমাকে প্লেস করে ভালো পদে থাকতে হয় ফোরম্যান সুপারভাইজার মোদির ম্যানেজার যদি হইতে হয় আর ভালো বেতন স্যালারি নিতে হয় কফিলকে খুশি করতে হয় তাহলে কি করতে হবে আমার চরিত্র আমার চামচাগিরি হ্যাঁ তারপরে আমার হিতাকাঙ্ক্ষী হওয়া প্রকাশ করা তারপরে তোষামুর আমানত তো চামচাগিরি চামচ হ কারো চামচে চামচের মতো কাজ করে এই জন্য ওটা চামচাগিরি বলে এগুলি কাজ করে তারা যার ফলে শয়তান তখন সুশোভিত করে পেশ করে হরি এ তো হিতাকাঙ্ক্ষী কোনো একটা কিছু হচ্ছে এসে খবর দিয়ে দিচ্ছে যে ও একটা ইয়ে যন্ত্র ভেঙে দিয়েছে ও একটা কারখানা ওই মেশিনটা খারাপ করে দিয়েছে এসে সাপোর্ট করে বলে দিচ্ছে ওই মুসলিম তো বলবো না এই তো ভালো না এই ভালো শয়তান সুশোভিত করে পেশ করছে বুঝতে পেরেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি